আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দশ নম্বর জাল হাদিস সেটি হলো কুলসুমার বাড়িতে জিয়াফত বিশাল জিয়াফত দিছে ওসমান গনির বাড়িতে কিন্তু ফাতেমারে দাওয়াত দেয় গরিব বলি ফাতেমারেও দাওয়াত দেয় নাই হাসান হুসাইনেরও দাওয়াত দেয় নাই কান হাসান কান্দে হোসাইন কান্দে কান্দে আমার মা ফাতেমা আকাশ কান্দে জমিন কান্দে সব কান্দতেছে হারে মা ফাতেমারে দাওয়াত দিল না মা ফাতেমারেও দাওয়াত দে নাই হাসান হোসাইনেরও দাওয়াত দে নাই এই দাওয়াত না দেওয়ার কারণে কুলসুমে এত বড় জিয়াপতের ব্যবস্থা করছে পরে কি হয়েছে খাবার সব হাতর হয়ে গেছে নাউজবিল্লা সাহাবাই কেরামের ব্যাপারে এই আকিদা যদি কোনো মুসলমান পোষণ করে তার ইমান চলে যাবে কারণ সাহাবাই কেরাম এত নিষ্ঠুর ছিলেন না যে নিজের বোনের দাওয়াত দিবে না নিজের বাড়িতে জিয়াফত হবে যেখানে মক্কা মোকাররমা থেকে সাহাবাইকেরাম গেছেন হিজরত করে মহাজের ভাইয়েরা তারা তাদের ভাইও হয় না বাপও হয় না আত্মীয় হয় না কিচ্ছু হয় না জীবনে দেখা সাক্ষাৎ হয় নাই আল্লাহর দিনের কারণে হিজরত করে মদিনা গেছেন সেই মদিনার আনসার ভাইয়েরা তাদের বাড়ি ঘর জাগা জমিন সব বাক করে করে দিয়ে দিচ্ছেন যাদেরকে যারা আল্লাহর দিনের জন্য সমস্ত সম্পদ বিতরণ করছেন সমস্ত সম্পদ দিনের জন্য দিয়ে দিচ্ছেন আর সেই মানুষগুলো নাকি জিয়াফত দিছে খানা দিছে আর বোনের দাওয়াত দেয় নাই হাসান হোসেনের দাওয়াত দেয় নাই গরিব বলে দাওয়াত দেয় নাই নাহজুবিল্লা অর্থাৎ এগুলো আমাদের ইমান নষ্ট করার জন্য কোন শয়তান কোন ইসলাম বিরোধী চক্র এগুলো বানাই দিছে আর মুসলমানেরা শুনে আর কান্দে কত মহিলা কান্দে দেখছি আমি শুনে শুনে এই হাসান হাসানের কুলসুমের জারি শুনে আর কান্দে শুনে আর কান্দে খালি আহারে কি ঘটনা ঘটছে ওই আমলে মানুষ কত নিষ্ঠুর ছিল দেখো খালি এই আমলের মানুষ খারাপ না ওই আমলের মানুষ আর কত খারাপ ছিল নাহজুবিল্লা সাহাবাই ব্যাপারে আখিদা ঢুকাই দিছে এটা শিয়াদেরও একটা চক্রান্ত শিয়ারা সাহাবাই কালামদেরকে কাফের মনে করে এই জন্য শিয়ারা এসব আকিদা ঢুকাই দেয় যে যাতে সাহাবাই ক্রামদেরকে খারাপ মনে করে এই জন্য আমরা যে কিছুদিন আগে ঘন ঘন শুনতাম ইদানিক বন্ধ হয়ে গেছে কয় রাফলি এদিন করে কেন কয় সাহাবিরা বগলের নিচে মূর্তি নিয়ে আসতো ঘন ঘন শুনতাম বিভিন্ন জায়গায় এটা নিয়ে কম শুনি সাহাবাই কালামের ব্যাপারে যদি একজন মুসলমানের এই আকিদা হয় যে ইমান আনার পরেও নাকি মসজিদে আসার সময় রাসুলের পিছনে সলাত আদায় করার সময় মূর্তি নিয়ে আসতো নাউজবিল্লা তাহলে বোঝা যায় এটা শিয়ারা ঢুকাইছে যে সাহাবিদের ইমান ফাঁকাপোক্ত হয় নাই শিয়াদের আকিদা হলো নবিসের এন্তেকালের পরে সাহাবিরা সব মোরতাদ হয়ে গেছে অল্প কয়েকজন ছাড়া তো সেই আকিদা আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে দেখো এরা এদের ইমান কত হালকা দুর্বল ছিল মূর্তির মহব্বত ছাড়তে পারে নাই এরা রাসুলের পিছনে নামাজ পড়লেও মূর্তি নিয়ে আসতো নাওজবিল্লা